বাজি ধর নাস্তিক মুরতাদ পাশ ধর তোরা ধর ধর আজি ধর নাস্তিক মুরতাদ পাশ ওই বিলিশের ভক্ত বড় শক্ত চুষে রক্ত দে তার জিন্দা কবর দে তার জিন্দা কবর ধর তোরা ধর ওরে ধর আজি ধর নাস্তিক মুরতাদ যেত পাশ ধর ধর তোরা ধর ওরে ধর আজি ধর আস্তিক মুরতাদ জেতা পাশদর ওই বিলিশের ভক্ত বড় শক্ত চুষে রক্ত দে তারে জিন্দা কবর দে তারে জিন্দা কবর ধর তোরা ধর ওরে ধর আজি ধর নাস্তিক মুরতাদ জেতা পাশদর ধর তোরা ধর ওরে ধর আজি ধর নাস্তিক মুরতাদ জেতা পাশদর গান পাপি কলম মেরে আনছে সবই গান পাপি ওই কলম মেরে আঘাত দিনের পরে কুলাঙ্গার ওই বুদ্ধিজীবী মানুষ নাই যে বেদিন সবই এ সমাজটারে নষ্ট করছে পষ্ট এদিন ভ্রষ্ট দে তারে জিন্দা কবর দে তারে জিন্দা কবর ধর তোরা ধর ওরে ধর আজি ধর নাস্তিক মুরতাদ জেতা পাশ ধর ধর তোরা ধর ওরে ধর আজি ধর নাস্তিক মুরতাদ জেতা পাশ ধর ওই বিলিশের ভক্ত বড় শক্ত চুষে রক্ত দে তারে জিন্দা কবর দে তারে জিন্দা কবর ধর তোরা ধর ওরে ধর আজি ধর নাস্তিক মুরতাদ জেতা পাশ ধর ধর তোরা ধর ওরে ধর আজি ধর নাস্তিক মুরতাদ জেতা পাশ ধর স্বার্থপর এমপি মন্ত্রী বড় গলায় চড়াই ভ্রান্তি সেবার নামে সমাজপতি চোখের আড়ালে করে ক্ষতি স্বার্থপর এমপি মন্ত্রী বড় গলায় চড়াই ভ্রান্তি সেবার নামে সমাজপতি চোখের ষণ্ড বড় ভণ্ড দিন করে পণ্ড দে তারে জিন্দা কবর দে তারে জিন্দা কবর ধর তোরা ধর ওরে ধর আজি ধর নাস্তিক মুরতাদ জেথা পাশ ধর ধর তোরা ধর ওরে ধর আজি ধর নাস্তিক মুরতাদ জেথা পাশ ধর ওই বিলিশের ভক্ত বড় শক্ত চুষে রক্ত দে তারে জিন্দা কবর দে তারে জিন্দা কবর ধর তোরা ধর ওরে ধর আজি ধর নাস্তিক মুরতাদ জেতা পাশ ধর ধর তোরা ধর ওরে ধর আজি ধর নাস্তিক মুরতাদ জেতা পাশ ধর ওই বিলিশের ভক্ত বড় শক্ত চুষে রক্ত দে তারে জিন্দা কবর দে তারে জিন্দা কবর ধর তোরা ধর ওরে ধর আজি ধর নাস্তিক মুরতাদ জেতা পাশ ধর ধর তোরা ধর ওরে ধর আজি ধর नास्तिक मूर्त जत पशुद